আবু হুরাইরা রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন সলাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান পিঠ ফিরিয়ে পালায় যাতে আজান শুনতে না পায় আর তার পশ্চাৎবায়ু সশব্দে নির্গত হতে থাকে আজান শেষ হয়ে গেলে সে এগিয়ে আসে আবার সলাতের জন্য একামত দেওয়া হলে সে পিঠ ফিরিয়ে পালায় একামত শেষ হয়ে গেলে আবার ফিরে আসে এমনকি সে সলাৎ আদায়রত ব্যক্তির মনে ওয়াসওয়াসা সৃষ্টি করে এবং বলতে থাকে অমুক অমুক বিষয় স্মরণ করো যা তার স্মরণে ছিল না এভাবে সে ব্যক্তি কত রাকাত সালাত আদায় করেছে তা স্মরণ করতে পারে না তাই তোমাদের কেউ তিন রাকাত বা চার রাকাত সালাত আদায় করেছ তা মনে রাখতে না পারলে বসা অবস্থায় দুটি সাজদা করবে